তাকে বাঘে নিয়ে গেছে এরপরে ইয়াকুব আলহ সালাম সেক্ষেত্রে কি বলেছিলেন এই বিষয়গুলো আলোচনা হচ্ছিল ইউসুফ আলহ সালাম কূপের ভিতরে বসে একদিকে তিনি ভবিষ্যৎ নবী এজন্য তিনি আল্লাহর উপরে ভরসা করলেন ওরানুল করিম এর পরের ঘটনা উল্লেখ করছে এভাবে একদল ব্যবসায়ী আসলো আগের যুগের লোকেরা ব্যবসার জন্য এক দেশ থেকে আর এক দেশে যেত এবং তারা যেখানে পানি বা কুয়া আছে এখানে রাত্রে অবস্থান করত এরকম ভাবে দিনের বেলায় রোদের সময় তারা বিশ্রাম নিত এখানে কুয়া দেখে একদল ব্যবসায়ী এখানে তারা অবস্থান করল সাইয়ারা যারা ভ্রমণ করে এক দেশ থেকে আর এক দেশে যারা যাতায়াত করে ভ্রমণ করে এরকম একটা কাফেলা একদল ব্যবসায়ী এখানে অবস্থান করল এরপরে তারা পানি আনার জন্য তাদের যে পানি সংগ্রহ করে তাকে দায়িত্ব দিল কূপের থেকে পানি উত্তোলন করো সে গিয়ে তার বালতি পানির ভিতরে ছেড়ে দিল কূপের ভিতরে ছেড়ে দিল ইউসুফ আলাইহ সালাম যখন দেখলেন যে কুয়ার ভিতরে একটা বালতি ফেলা হয়েছে তিনি এই বালতির রশি ধরে শক্ত করে ধরলেন ইউসুফ আলাইহ সালাম এই বালতি রশির সঙ্গে উঠে চলে আসলেন যে লোকটা পানি উঠানোর জন্য বালতি ছেড়েছিল সে যখন দেখল যে একটা সুন্দর বালক এটা আরবদের পরিভাষা আশ্চর্যজনক কোন বিষয়কে দেখলে তারা নিজেদের সর্বোচ্চ আশ্চর্য প্রকাশ করার জন্য কথা বলে থাকে ইয়া বুসরা হায় আনন্দ আশ্চর্য হাজা গোলামুন এটা একটা বালক ও আসার রুহ বেগ আতান পরক্ষণে যারা পানি সংগ্রহ করার জন্য গিয়েছিল তাদের মনে বুদ্ধি আসলো যে আমরা তো ব্যবসা করি মানুষ গোলাম বিক্রি করি এটাকে পণ্য আকারে বিক্রি করা যাবে এজন্য তারা আর বেশি কথাবার্তা না বলে একে পণ্য হিসাবে তারা গোপন করলো যাতে অন্যরা এতে ভাগ না বসায় ও আসারুহ বেদাতান তারা পণ্য আকারে একে গোপন করলো অল্লাহ আলিমুম বিমা ইয়ামালুন মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যা করছে আল্লাহ তাআলা ভালো জানেন وشروه بثمن بخس دراهم معدودة ইউসুফ আলাই ইসলামের ভাইয়েরা মূলত একদল গিয়েছিল তার আব্বার কাছে রিপোর্ট করার জন্য আবার তারা ফিরে এসে খবর রাখছিল যে ইসুফের শেষ পরিণতি কি হয় যখন দেখলো একদল ব্যবসায়ী তাকে তুলে নিয়েছে চিন্তা করলো আবার এদের হাত থেকে পালিয়ে যায় কিনা আর আব্বার কাছে গিয়ে সব রিপোর্ট করলে তো সর্বনাশ হয়ে যাবে এই জন্য তারা আবার হাজির হলো বললো এ তো আমাদের একটা গোলাম কৃতদাস এ পালিয়েছিল ঠিক আছে তোমরা যখন একে উদ্ধার করেছ তোমরা একে কিনে নাও উদ্দেশ্য হলো কিনে নিলে পরে আপনারা এমনি ছাড়বে না আর যদি কিনে না নেয় হয়তো কান্নাকাটি করবে ছিঁড়ে চলে যাবে অথবা পালিয়ে যাবে এজন্য ইউসুফের ভাইয়েরা এই কৌশল করলো আল্লাহ তারা বলছেন অল্প কিছু মূল্যের বিনিময়ে তারা বিক্রয় করে দিল সারাহ শব্দটা ক্রয় বিক্রয় দুইটা অর্থই আসে যদি ইউসুফের ভাইদের উদ্দেশ্যে বলা হয় তাহলে অর্থ হচ্ছে ইউসুফের ভাইয়েরা অল্প মূল্যে বিক্রয় করে দিয়েছিল আর যদি ওই ব্যবসায়ীদের দিকে বলা হয় তার অর্থটা তারা ক্রয় করেছিল অল্প মূল্যে সারাহু তারা ক্রয় করলো অথবা বিক্রয় করলো বেসামানিম বাক্সিন দ্বারা হিমা দুদাতিন এমন কিছু মূল্যে যা গণনা করা যায় আগের নিয়ম ছিল যদি অল্প মূল্য হয় তাহলে এটা তারা গণনা করত হাতে আর বেশি মূল্য হলে দাড়িপাল্লা দিয়ে ওজন করত এখানে বুঝে গেল যে অল্প মূল্যে বিক্রয় করেছিল কারণ উদ্দেশ্য এদের বিক্রয় করা উদ্দেশ্য ছিল যাতে করে এরা কিনে নিলে পরে আর যাকে কাকে তারা দিয়ে যাবে না বা ছেড়ে যাবে না আল্লাহ তারা বলছেন তারা এই বিক্রির মধ্যে তারা ছিল উদাসীন অনুৎসাহিত তারা এটা আকর্ষণীয় দানে বিক্রয় করার উদ্দেশ্য ছিল না ইউসুফ আলাই সালাতামকে মিশরে নিয়ে গেল ব্যবসায়ী দল বিক্রয়ের জন্য যখন বাজারে উঠালো সকলেই কেনার জন্য আসলো প্রতিযোগিতা হলো এখানে অনেক ইসরায়েলি রেওয়ায়ত আছে আমি সেগুলো বয়ান করা উদ্দেশ্য না যেগুলোর অনেকটাই সত্য না তাকে বিক্রয়ের জন্য বাজারে উঠানো হলো এবং কেনার জন্য অনেকেই আসলো শেষ পর্যন্ত তার মূল্য নির্ধারণ করা হলো ইউসুফ আলাই সালামের যে পরিমাণ ওজন হবে তাকে দাড়ি পাল্লা রাখা হবে আর এক পাল্লায় ওই পরিমাণ স্বর্ণ রাখা হবে এবং ওই পরিমাণ নিষ্কাম্বার রাখা হবে এবং ওই পরিমাণ রেশমের কাপড় রাখা হবে এই তিনটা জিনিস মূল্য হল এই পরিমাণ মূল্য দিয়ে এক লোকে ক্রয় করলো এর উপাধি কোরআন শিব উল্লেখ করেছে এ মেসের আজিজ শব্দের অর্থ হল ক্ষমতা সম্পন্ন বোঝা গেল মিশরের কোন একজন বড় ব্যক্তি হবেন তাফসিরে কোন কেতাবে লেখা হয়েছে ইনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী কেউ বলেছেন ইনি ছিলেন সেনাপ্রধান এই ব্যক্তি তার স্ত্রীকে বলল লেমরাতিহি তার স্ত্রীকে বলল আক্রিমি মাসওয়াহু এই বালক বা এই যে কৃতদাস তাকে কিনে আনলাম এর থাকার ব্যবস্থা সম্মানজনক ভাবে করো গোলাম হিসেবে না কারণ আজিজে মেসের বুঝতে পেরেছিল এটা কোনো সাধারণ পরিবারের বালক নয় যারা বিক্রয় করছিল তাদেরকেও বলেছিলেন যে তোমরা একে বিক্রয় করছো আমার তো মনে হয় যে কোনো গোলাম নয় তোমরা চুরি করেছ ইউসুফ আলাইসালামকে কিনে এনে তার স্ত্রীকে বললেন আক্রিমি এর থাকা এর খাওয়া দাওয়া এর সবকিছু সম্মানজনক ভাবে করো গোলাম হিসাবে নয় আসা আইয়ান ফানা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো এর মাধ্যমে উপকার করবেন আমাদের উপকারে আসবে আও নাত্তাকিদাহু ওয়ালাদা অথবা আমরা তাকে আমাদের সন্তান বানিয়ে নিব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث وكذلك এমনি ভাবেই আমি ইউসুফ আলাইহিসসালামকে মাক্কান্না ইউসুফা ইউসুফের জন্য আমি থাকার ব্যবস্থা করলাম তার শক্তি তার স্থান তার জন্য সব ব্যবস্থা করলাম ইউসুফা ফিল আরদে লোকেরা যদিও চেয়েছিল তাকে হত্যাকে হত্যা করার জন্য তাকে নির্বাসনে পাঠাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমনি ভাবেই আমি তাকে জমিনের ক্ষমতার মালিক বানালাম কারণ এখানে যাওয়ার পরে আজিজে মেসরের জমিদারি ছিল তিনি সেই জমিদারির সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন ইউসুফের কাছে পরিবারের সমস্ত দায়িত্ব এবং তার জমিদারির সব দায় দায়িত্ব ইউসুফ আলাই ইসলামের হাতে তুলে দিয়েছিলেন কারণ আল্লাহর এটা মানসা ছিল ইউসুফ আলাই ইসলামকে দিয়ে তৎকালীন পৃথিবী সবচেয়ে সভ্য দেশ মিশরের নবুয়তের কাজ নেবেন এই জন্য তাকে প্রশিক্ষণের প্রয়োজন ছিল কারণ তিনি ইতিপূর্বে লালিত পালিত হয়েছিলেন কেনানের একটা যাযাবর পরিবারে ইউসুফ আলাহিসামের বাপ ইয়াকুব যদিও নবী ছিলেন কিন্তু ওরকম রাষ্ট্র বা এরকম ভাবে কোনো শাসন ক্ষমতা তাদের হাতে ছিল না এর আগে পরিবারতন্ত্র ছিল অথবা গোষ্ঠীতন্ত্র ছিল এক এক এলাকায় এক এক দল ক্ষমতা নিয়ে থাকতো এজন্য একটা রাষ্ট্র চালাবার জন্য যেরকম যোগ্যতার প্রয়োজন ছিল এটা ইউসুফ আলাহ সালামের অর্জন হয়েছিল না প্রয়োজন ছিল একটা বড় ক্ষমতাসীন পরিবারের কাছে থেকে সবকিছু শিখার আল্লাহ তারা বলছেন ওয়াকাদালিকা মাক্কান্না লিউসুফা আরবে এমনি ভাবে আমি ইউসুফকে জমিনের ক্ষমতা এবং তার অবস্থান নির্ধারণ করে দিয়েছি এবং তাকে আমি কথার ব্যাখ্যা শিক্ষা দিব কোন কথায় কি বুঝায় স্বপ্নের ব্যাখ্যা কথার ব্যাখ্যা এক কথায় তাকে আমি অত্যন্ত গভীর জ্ঞান এবং বিজ্ঞান দান করবে এটাই ছিল আমার উদ্দেশ্য আল্লাহ তারা বলছেন আল্লাহ রাব্বুল আলমিন তার কাজ এবং তার সিদ্ধান্তে তিনি বিজয়ী কিন্তু বেশিরভাগ লোক তা বুঝে না বেশিরভাগ লোকই অজ্ঞ থাকে সমাজে ولما بلغ أشده آتيناه حكما وعلما ইউসুফ আলাহিসাল্লামকে যখন মিশরের এই ব্যক্তি ক্রয় করেছিল তখন তার বয়স ছিল চোদ্দ থেকে আঠারো বছরের মাঝে আল্লাহ তারা বলছেন যখন তিনি পূর্ণ বয়সে উপনীত হলেন আমি তাকে জ্ঞান বিজ্ঞান এবং এলেম দান করলাম এটা শুধু ইসুফের ক্ষেত্রে নয় যারাই আল্লাহকে ভয় করে চলবে যারাই এই দুনিয়াতে সৎভাবে চলবে আমি তাদের সকলের সাথে এই আচরণই করব কয়েকটা আয়াতের থেকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম ইউসুফ আলাই সালাম মিশরের আজিজে মেসেরের ঘর পর্যন্ত গেলেন এবং সেখানে তিনি সম্মানজনক অবস্থানে আছেন এরপরে যে আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ আমরা এখান থেকে কয়েকটা বিষয় আলোচনা করব এক নম্বর বিষয় হচ্ছে ইউসুফ আলাইসালামকে তার ভাইয়েরা চেয়েছিল হত্যা করার জন্য এই জন্য তারা কূপে নিক্ষেপ করল আল্লাহ রাব্বুল আলমী এদের সেই চক্রান্তটা কি ইসুফ আলাহ সালামের পূর্ণতায় পৌঁছার জন্য মাধ্যম হিসাবে গ্রহণ করেছে এরপরে আল্লাহ বললেন যে আমি সব মহসিন যারা সৎলোক তাদের সঙ্গে এই আচরণই করে থাকি বুঝা গেল কাপের মুশ্রিক আর যত রকম আল্লাহর দুশ্মন আছে তারা যতই চক্রান্ত করুক না কেন তাদের সেই চক্রান্ত গুলোকে আল্লাহ রাব্বুল আলমিন মাকড় সার জ্বালা বানিয়ে তার মাধ্যমে মোমিনদের সাহায্য করে থাকেন আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তারা ঘেরাও করেছিল আল্লাহ রাব্বুল আলমিন তাকে হিজরত করার হুকুম দিলেন এবং এটাকে সূত্র করে মদিনায় গিয়ে অবস্থান করলেন ইউসুফ আলাই সালাতাম যেভাবে মিশরের অধিপতি হলেন আল্লাহর রাসুল সাল আলাইসাল্লামও হিজরত করে মদিনায় গিয়ে সেখানের ক্ষমতা হাতে নিলেন আল্লাহ রাব্বুল আলমিন নবীদেরকে পাঠান মূলত সমাজে রাষ্ট্রে দিনকে বিজয়ী করার জন্য নবীদের উদ্দেশ্য থাকে আল্লাহ রাব্বুল আলমিন তাদের মাধ্যমে দিন প্রচার করবেন দিনকে বিজয়ী করবেন কোরআনে বলা আছে والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله আমাদের রাসূল সাল্লাল্লাহু সম্পর্কে বলছেন সূরায় জুমাতে আছে সূরায় ফাতের ভিতর আছে আরো কয়েক জায়গায় আছে তিনি আল্লাহ যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন কি জন্য যাতে মানুষেরা তার জন্মদিনে ঈদ পালন করবে এজন্য মিছিল করবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন তার রাসুলকে পাঠিয়েছেন কি জন্য লিউজেহেরাহু আলা দিনে কুল্লিহি বিল হুদা ওয়া দিন হাককে হুদা এবং হেদায়ত এবং দিন হক দিয়ে প্রেরণ করেছেন কুল্লিহি যাতে করে আল্লাহর এই দিনকে এবং হেদায়তকে অন্যান্য সমস্ত দিনের উপরে বিজয়ী করা যায় বিজয়ী হতে হবে ইসলাম পরাজিত থাকবে আর অন্য কোন মতবাদ বিজয়ী থাকবে আল্লাহ তারা বরদাস্তই করেন না এজন্য বলছেন নবীদের উদ্দেশ্য কি যিনি তার রাসুলকে পাঠিয়েছেন আর সালা প্রেরণ করেছেন রাসুল আহু তার রাসুলকে বিল হুদা হেদায়ত দিয়ে ওয়াদিন ইল হাককে এবং হক দিন দিয়ে কি জন্য যাতে করে দিন মস্তির ভিতরে থাকে জন্য না পরিষ্কার বলছেন কোরআন আয়াত লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি যাতে করে আল্লাহর সেই দিনকে আল্লাহর সেই হৃদায়তকে যেন তারা বিজয়ী করতে পারেন আলা দিন কুল্লিহি সমস্ত অন্য অন্য দিন জীবন ব্যবস্থা এবং অন্য অন্য যত মতবাদ সমস্ত মতবাদের উপরে দিনকে বিজয়ী করার জন্য রসুল পাঠিয়েছেন বোঝা গেল রাসুলদের মিশন ছিল দিনকে বিজয়ী করা ইয়াকুবের ইসুবের মিশনও সেটা আমাদের নবীর মিশনও সেইটাই আজকে সেই মিশনকে ভুলে গিয়ে মানুষেরা মনে করলো রসুল আসতেন তার মিলাদ পড়তে থাকো মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি আল্লাহর নবীর জন্ম যেদিন হয়েছিল সেদিন আবু জাহেল খুশি ছিল না বেদার ছিল আবু লাহাব খুশি ছিল না বেদার ছিল ইতিহাস পড়ুন আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করলেন আবু লাহাবকে গিয়ে তার একজন কীর্তদাস তার বান্দি নাম সুয়াইবিয়া আল্লাহর নবী হালিমা সাহাবিয়ার ঘরে যাওয়ার আগ পর্যন্ত যেই মহিলার দুধ পান করেছিলেন সে মহিলাকে এই আবুল আহাবের বান্ধী আবুল আহাবের দাসী আবুল আহাবকে গিয়ে বলল যে তোমার যে মৃত্যু ভাই আবদুল্লাহ তার ঘরে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা তৈরি পয়দা হয়েছে আবুল আহাব খুশি না ব্যাপার কেমন খুশি দেখেন আবুল আহাব খালি মুখেও বলে না ইঙ্গিতে বলে দিল যে তুমি আজকে থেকে মুক্ত আজাব একটা দাসী যখন খবর দিল যে তোমার মৃত্যু ভাই আবদুল্লার ঘরে একটা শিশু পুত্র জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে এত খুশি হলো আঙ্গুলের ইঙ্গিতে সে ওই দাসীটাকে আজাদ করে দিল মুক্ত করে দিল খুশি না বেজার বোঝা গেল মিলাদে আবুল আহাব খুশি হয় মিলাদে কি হয় আবুল আহাবরা খুশি হয় কিন্তু এই আবুল আহাবরা যখন আল্লাহর নবীর মিশন শুনে তখন বেজার হয় ঠিক কিনা যেদিন আল্লাহর নবী ওহি প্রাপ্ত হলেন এবং প্রকাশ্যে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হলেন আল্লাহ তারা বললেন ফস্তা বিমা তোমার হ্যাঁ নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন সেই কথা আর গোপনে না প্রকাশ্যে বলুন আল্লাহর নবী সেই দিন সকাল বেলা গিয়ে ঘোষণা করেছেন ইয়া সাবাহা সব আরবরা জমা হয়ে গেল তারা জমা হয়ে গেল নিয়ম অনুযায়ী জমা করলেন কারণ সকালবেলার ঘোষণা আমি আগে বহুবার বলেছি এটা যে আরবের নিয়মই ছিল যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে হয় তখন সকালবেলা আগে পাহাড়ে উঠে চিৎকার মারিয়া সবাহা তখন লোকেরা মনে করে বড় ধরনের কোনো হামলা হচ্ছে বিজাতিদের হামলা হচ্ছে এই জন্য সব চৌকান্না হয়ে চলে আসবে আল্লাহর নবী যখন ডাক দিলেন আরবের সব চলে আসলো এক পর্যায়ে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন হে আমার কোরাইশেন তারা আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্ত তোমাদের শত্রু বাহিনী উপস্থিত রয়েছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে লোকেরা কি উত্তর দিয়েছিল হাদিস এখানে আছে সব নেতারা একসাথে বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা জর্রব না কাইল্লা সব একান আমরা তোমাকে সত্যবাদী রূপেই পেয়েছি মিথ্যা কখনো শুনি নাই তুমি কখনো মিথ্যা বলো না প্রতারণা করো না ধোকা দাও না আমরা তোমার কথা অবশ্যই বিশ্বাস করব এবারে আল্লাহর নবী মিশন ঘোষণা করছেন তার মিশন কি হে লোক সকল আমি তোমাদেরকে বলছি লাউকুল কুলতুম কালিমাতান ওয়াহিদাতান তোমরা যদি একটা কথা বিশ্বাস করো একটা কথা মেনে নিতে পারো তাহলে টু বিহাল আরব গোটা আরবের তোমরা মালিক বনে যাবে অর্থাৎ দিনুল আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে ধর্ম গ্রহণ করবে আবিল জিজিয়া আর যারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে তোমাদের বর্ষতা স্বীকার করবে তোমাদের নেতৃত্বের অধীনে তারা স্বীকার মেনে নিয়ে চলবে একটা কথা আবুল আবরা এখনো খুশি একটা কথা মানলে পুরো দুনিয়ার নেতৃত্ব চলে আসবে বলো তাড়াতাড়ি সেটা কি এবারে দেখেন আবুল আহাদের কি ভূমিকা আল্লাহ নবী বললেন সেই একটি কথা হচ্ছে ও আমার আরবের নেতারা সেই একটি কথা নতুন কোন কথা না তা হচ্ছে বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহা চলবে না আল্লাহ ছাড়া আর কোন মতবাদ চলবে না আল্লাহ ছাড়া আর কোন সার্বভৌমত্ব চলবে না আল্লাহ ছাড়া কোন বিধান চলবে না লাইলাহা আল্লাহ ছাড়া কারানুগুত্ব চলবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে মিশন শুরু হয়ে গেছে আবুল আহবার খুশি না ব্যাপার আবুল আহাব যে আল্লাহর নবীর জন্মের খবর শুনে মিলাদ শুনে জন্ম মানে কি যেমন রাখবেন মিলাদ শুনে খুশি হয়েছিল সেই আবুল আহাব দাঁড়িয়ে বলল তাব্বাল্লাকা সায়ের আলিয়াম তোমার গোটা জীবন ধ্বংস হোক আলেহাদা জামাতানা তুমি কি আমাদের এই জন্য জমা করেছ এই জন্য আমাদের সময় নষ্ট করেছ ভোরবেলা ঘুম নষ্ট করেছ তাব্বাল্লাকা সায়ের আলিয়াম আবু জাহাল আবুল আহাব দুই হাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে গেল এই জন্য তাব্বাত ইয়াদা ইয়াদা মানে কি দুই হাত ইয়াদুল মানে হাত ইয়াদা মানে দুই হাত তাপ্পাত ইয়াদা আবি রাহাব আবুল আহমেদ দুই হাত ধ্বংস হোক অর্থাৎ সে নিজেও ধ্বংস হোক আল্লাহ তারা প্রতিবাদ করলেন ওই সমাজের প্রতিবাদ করতে পারে নাই আবুল আহাব আল্লাহ নবীর মিশন শুনে বেজার না খুশি জন্ম মানে মিলাদে খুশি ছিল না বেজার ছিল বোঝা গেল যুগে যুগে আবু জাহেদেরা আল্লাহর নবীর মিলাদে খুশি হয় মিশন শুনলে তারা বিরোধিতা করে ঠিক কিনা এখনো আছে যদি আল্লাহ নবীর এত মহাব্বত থাকে তাহলে আল্লাহ নবীর যেই দিন কায়নের জন্য জেহাদ করেছেন রক্ত দিয়েছেন দন্ডন শহীদ করেছেন আজকে সেই দিন বিজয়ী না পরাজিত আল্লাহ নবী যে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য দান দান শহীদ করলেন আজকে সেই কোরআনকে পায়খানায় ফেলে দেওয়া হয়েছে আমেরিকান শুধু পায়খানায় ফেলে নেয় ডাস্টবিনে ফেলেছে কোরআনের গায়ে তারা কুরুষ এঁকে দিয়েছে পত্রিকার ছবি দেখেছেন কি বুঝাচ্ছে তারা বুঝাচ্ছে তোমাদের কোরআন ও আমাদের খ্রিস্টান হয়ে গেছে কুরুষ এঁকে দিয়েছে এমনি ভাবে আল্লাহর নবী যেই কোরআনকে যেই দিনকে বিজয়ী করার জন্য কাজ করে সেই কোরআন উপেক্ষিত আর আমরা সে আবুল আহাবের কি আছি মিশন নিয়ে আছি এই জন্য মনে রাখতে হবে আজকে আমাদের দেশে আমি বলি আল্লাহ নবী জন্মগ্রহণ করলেন মিলাদ হল চল্লিশ বছর পর্যন্ত এই চল্লিশ বছরে আল্লাহ নবীর কোন শত্রু ছিল আল্লাহর নবী যেদিন তার মিশন ঘোষণা করলেন সিরাত ঘোষণা করলেন সেই দিন থেকে শত্রু হয়ে গেছে কিনা বোঝা গেল মিলাদে কেউ শত্রু হয় না সিরাত এবং মিশন শুনলে কি হয় শত্রু হয় আজকে আমাদের দেশে মিলাদ অনেকে আছে ওদের মিলাদ যে নাই কোন কেতাবে আছে আরে বেটা মিলাদ যে নাই তা কোন কেতাব আছে নাই আবার কোন কিতাব থাকে নাকি নাই তো নাই চার দেখতে গেলাম কয়েকজন মনে করেন একজনে বলল ওই যে দেখা যায় আর বাকিরে বলে না চাঁদ উঠে নাই এখন যারা বলল চাঁদ উঠে নাই তাদের কি দেখাবার দরকার আছে দেখাইবে কে যে বলছে চাঁদ উঠছে সে এখন মিলাদ নাই বলি আমরা তোমরা বলো আছে তোমরা দেখো কোন জায়গায় আছে নাই এর কোনো দলিল লাগে না তারপরেও কোরআন হাদিসে আছে দুই বিষয় কয় বিষয় দেখো ভালো করে বুঝবেন কোরআন হাদিসে দুই রকম জিনিসের উল্লেখ আছে এক নম্বর বিষয় হল ইসলামে নাই অথচ আরব দেশে প্রচলিত ছিল আরব দেশে প্রচলিত ইসলাম এটাকে ঘৃণা করে এইটাকে প্রতিবাদ করার জন্য কোরআন হাদিস আছে যেমন মনে করেন মদ ইসলামে হারাম আরব দেশে প্রচলিত ছিল আল্লাহ রাব্বুল আলমিন সেই মদকে হারাম করার জন্য আয়াত নাজির করেছেন বোঝা গেছে এটা ইসলামে নাই কিন্তু আরবে আছে চুরি ইসলামে নাই সমাজে প্রচলন ছিল ইসলাম তার প্রতিবাদ করেছে কোরআন হাদিসে আছে জেনারে বিচার ইসলামে হারাম কিন্তু আরবে প্রচলিত ছিল এটাকে হারাম ঘোষণা করার জন্য কোরআনে উল্লেখ করা হয়েছে বিষয় ক্লিয়ার কিনা অর্থাৎ আরব দেশের প্রচলন ছিল ইসলামে নাই এই নাই বলে ইসলামের আগে প্রতিবাদ করার জন্য হারাম বলার জন্য কোরআনে উল্লেখ করেছে আদিজ উল্লেখ করেছে এক নম্বর বিষয় দুই নম্বর হচ্ছে এমন সব বিষয় যেগুলো ইসলামে আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো কোরআন হাদিসে ভরা আছে কিনা বোঝা গেল ইসলামে থাকে দুই রকম জিনিস করকম জিনিস কোরআন হাদিসে আলোচনা হয়েছে কয় রকম জিনিস কি কি এক প্রকার হচ্ছে যেগুলো ইসলামে নাই অথচ আরব দেশে আছে কুসংস্কার এই সবগুলোকে বাতিল করার জন্য কোরআন হাদিস উল্লেখ করা হয়েছে এক প্রকার দ্বিতীয় প্রকার হচ্ছে ওই সমস্ত বিষয় যা ইসলামে আছে আরবরা করে না সেগুলো কোরআন দিতে আছে নামাজ রোজা হজ জাকাত সত্য কথা বলা মিথ্যা না বলা ধোকা না দেওয়া প্রতারণা না করা মালে ভেজাল না দেওয়া দোকানে বিসমিল্লা বলে শুরু করে হারাম ব্যবসা করা মিলাদ দিয়ে শুরু করে হারাম ব্যবসা না করা এসবগুলো ইসলামের কথা এগুলো কোরআন যে আছে রক্ত সম্পর্কে ছিন্ন না করা মানবার খেদমত করা স্বামী স্ত্রীর মিল বাবদ থাকা সন্তানের দিন শিক্ষা দেওয়া এই সবগুলো কোরআন হাদিসে আছে মিলাদ কোনটার মধ্যে বসে একটার মধ্যে পড়ে নাই না এটা আরব দেশে প্রচলন ছিল না ইসলামে আছে যেই কারণে এই মিলাদ প্রসঙ্গে কোরআন এবং আজকের কোথাও উল্লেখ করা হয় নাই কাজে মিলাদ তো আছে হাত জন্ম আছে আমি বলছি প্রচলিত মিলাদ এই যে দাঁড়ায় আবার বসে সুরে সুর মিলিয়া তারে তাল মিলিয়া কত রকম কাহিনী করে আল্লাহর নবী এই হাদিস আমার সামনে খোলা আছে আজকে এটা বলতে হচ্ছে এই জন্য একদল লোক আল্লাহর নবীর আশেখার মহাব্বতের নাম দিয়ে আল্লাহর নবীর মিশনকে তারা বাতিল করেছে আল্লাহর নবীর মিশন নিয়ে তাদের কোন কাজ নেই তারা মিলাদ খায় আর মিষ্টি করে আর কয়ে আশেকের সুর আর যারা দিনের জন্য সর্বাত্মক চেষ্টা করছে তাদেরকে বলে যে এরা ওহাবি এরা রসুলের দুশ্মন এই সব কথা আজকে কাহিনী হচ্ছে সেজন্য আমি দেখাচ্ছি হাদিস আল্লাহর নবীর মেসকা শরীফ চারশো তিন নম্বর পৃষ্ঠা এইখানে বলা আছে আল্লাহ নবীর একজন সাহাবি আনাত রাদি আল্লাহ তার আনু আল্লাহ নবীর খাদেম ছিল খাদেমি তো ভালো জানে আল্লাহ নবীর সামনে সাহাবিরা দাঁড়াইতেন কিনা হাদিস এই কিতাবের বাংলা আছে আলিয়া কৌমিয়া বাংলাদেশের সব মাদ্রাসায় পড়ায় হাদিসটা কিন্তু দুর্ভাগ্য যেই সকল লোকেরা সিলেবাস পড়ে কেতাবের পুরাটা পড়ে না তারা এই পর্যন্ত পড়ার সুযোগ পায় না সেই জন্যই এই মাতামাতি করে পড়লে বসতে পাইতো এটা কেতাবের শেষ দিকে চারশো তিন পৃষ্ঠায় ওদের সিলেবাস এগুলো নাই আপনারা কিনে পড়েন ইমান অর্জন করেন আল্লাহ নবীর সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لم يكن شخص احب اليهم من رسول الله صلى الله عليه وسلم وكانوا اذا راوه لم يقوموا لما يعلمون من كراهيته لذلك হজরত আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একটা ভূমিকা দিচ্ছেন লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা ভালো করে জেনে রাখো সাহাবা একরামদের কাছে আল্লাহর নদীর চেয়ে আর কোন ব্যক্তি তাদের কাছে অধিক প্রিয় ছিল না তাদের ছেলে মেয়ে তাদের পিতা মাতা তাদের স্ত্রী সন্তান সবচেয়ে সাবায় গ্রামদের কাছে বেশি প্রিয় ছিল কোন ব্যক্তি লামিয়ে কোন শখসুনা হাত পা ইলাইহীন সাহাবায় গ্রামদের কাছে কোন ব্যক্তি বেশি প্রিয় ছিল না অধিক প্রিয় ছিল না আল্লাহ নবীর তুলনায় এরকম বললেন এই ভূমিকা দিয়ে বললেন কি জন্য তোমার মহাব্বাতের নামে সাহাবিদের চেয়ে বেশি করতে যেও না গ্রাম এবারে বললেন ওয়াকান উইদা রাহু গ্রাম যখন আল্লাহর নবীকে দেখতেন লাম ইয়াকুমু তখন তারা দাঁড়াতেন না কি করতেন না লাম ইয়াকুমু কিয়াম করতেন না দাঁড়াইতেন না কেন দাঁড়াইতেন না লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিকা কেননা তারা জানতেন যে আল্লাহ রসুল অপছন্দ করেন পছন্দ করেন এই জন্য দাঁড়াইতেন না আনাস রাদি আল্লাহ তালা বেশি জানেন না আমার এই হুজুরা বেশি জানে আনাস আল্লাহ নবীর খাওয়াবেন সফরে হদরে সবসময় তিনি সঙ্গে থাকেন সেই আনাস রাদি আল্লাহ তালা আনু বলছেন ওয়াকানু ইদা রাহু আল্লাহর নবীর সাহাবিরা যখন আল্লাহর নবীকে দেখতেন কোন মজলিসে আসতেন আল্লাহ নবীর সামনে পড়তেন বাঁচতেন লাম ইয়াকুম তারা দাঁড়াতেন না কেন নবী এটাকে পছন্দ করতেন না সেজন্য মেসকাত চারশো তিন নম্বর পৃষ্ঠা আরো হাদিস وعن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يتمثل له رجل الرجال قياما فليتبوى مقعده من النار আল্লাহর হাবিব ফরমান যে ব্যক্তি চায় মানসার রাহু যার কাছে আনন্দ লাগে ভালো লাগে আমান যে লোকেরা তার জন্য দাঁড়িয়ে থাকুক তার জন্য সম্মান সুযোগ তার জন্য দাঁড়িয়ে থাকুক আইনে তামাস্তার আলাহুর রেজানুকে আমার লোকেরা তার জন্য মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক এটা যারা চায় যে চায় যে লোকেরা আমাকে দাঁড়িয়ে সম্মান করুক আমার জন্য দাঁড়িয়ে থাকুক আল্লাহ হাবিব ফরমান সে যেন তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় হাদিস আমার সামনে খোলা আছে কারো সন্দেহ থাকলে বাংলাটা আজকে গিয়ে কিনেন চকবাজার থেকে চকবাজার পাবেন কাটা বনে পাবেন এমদাদিয়া লাইব্রেরি বাংলা করেছে মেসকাদের পুরা বাংলা আছে বাবুল কেয়াম কেয়াম অধ্যায় এখানে কেয়াম সম্পর্কে আলোচনা হচ্ছে এখানে পরিষ্কার লেখা আছে যে ব্যক্তি চায় এই জন্য নেতারা যারা আছে তারাও চায় যে একটু দাঁড়াই লোকের সম্মান করুক কোন মসজিদকে দাঁড়াক এই হাদিস ভালো করে বুঝে নেন যে নেতারা এগুলো মনের মধ্যে আছে আল্লাহকে ভয় করেন আল্লাহর হাবিব বলেছেন যার ইচ্ছে হয় যার কাছে ভালো লাগে আইনে ইয়ে তামাস রাহুর রেজাল কেয়ামান যে লোকেরা তার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকুক তাকে সম্মান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পালিয়ে বাবু আমার তাহলে নার সে যেন তার ঠিকানা জাহান নামে নির্ধারণ করে নেয় কোথায় নির্ধারণ করে নেয় যে নবী সাহাবিদেরকে এই কথা বলছেন এরপর সাহাবারা কেমন করতেন আর নিজের নবী দাঁড়াইলে এবার খুশি হবেন আরো শোনা হাদিস وعن ابي امامه رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم متكئا على عصا হজরতে আবু উমামা রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর নবী একবার আমাদের সামনে আসলেন বের হলেন মুত্তাকিয়ানা আলা আসান একটা লাঠিতে ভর দিয়ে দিয়ে হাতে হাতে আমাদের কাছে আসতে লাগলেন এগুতে লাগলেন ফাকুম না লাহু ফাকুম না লাহু আমরা নবীর জন্য ক্যাম করলাম দাঁড়িয়ে গেলাম ফাকুম না লাহু ক্যাম করলাম ক্যাম পাওয়া গেছে ফাকুম না লাহু আমরা আল্লাহ নবীর সম্মানাতে দাঁড়িয়ে গেলাম ফাকলা আল্লাহর রাসুল সাল্লাম বললেন লা তাকুমু তোমরা আমাকে দেখলে দাঁড়াইও না লা তাকুমু লা মানি না তাকুমুনি মানে ক্যাম করো না তোমরা ক্যাম করো না দাঁড়াইও না কামা ইয়াকুমুল আজিমু যেমন আজমি লোকেরা একজন আর একজনকে দাঁড়াইয়া সম্মান করে তোমরা এইরকম ভাবে আমাকে দেখে দাঁড়াইয়া যাইও না লা তাকুমু লা মানে না তাকু মানে কেয়াম তোমরা কেয়াম করো না দাঁড়াইও না আজম মানে অনারব অনারবরা যেরকম তার টিচারকে দেখলে তার সম্মানিত ব্যক্তিকে দেখলে নেতাকে দেখলে দাঁড়িয়ে যায় তোমরা এরকম ভাবে আমাকে দেখলে দাঁড়াইও না ইউ আজমু বাবা তারা একে অপরকে দাঁড়িয়ে সম্মান করে তোমরা এরকম করো না রাহু আবু দাউদ মেশকা চারশো তিন পৃষ্ঠা আবু দৌদ সবের হাদিস কি বুঝবেন পরিষ্কার হাদিস এখন যদি কোনো যুক্তি বেশ করে একজন টিচার আছে দাঁড়াই যাই তো কেন দাঁড়াবো না ও আমার ভাইয়েরা আল্লাহর নবী সালাম দুরুসই পড়ার আগে নামাজের মধ্যে স্থান দিয়েছেন কোন জায়গায় নামাজের কোন স্থানে দাঁড়ানো অবস্থা না বসা অবস্থায় দুরুদ দাঁড়াই পড়া যায় বসে পড়া যায় হাত পড়া যায় আলহামদুলিল্লাহ দুরুদের ফজিলত অনেক আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন মানসল্লাহ আলাইয়া ওয়াহিদাতান যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশার মাররা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দশটা রহমত সালাত নাজিল করেন দুরুদের তো ফজিলত আছে এই জন্য সাহাবা একরাম আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছেন কোরআনে আয়াত আছে يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হে ইমানদারগণ সাল্লু আলাইহে তোমরা নবীর প্রতি সালাম করো এর আগে আছে নিশ্চয় আল্লাহ এবং ফেরেস্তারা নবী নবীর প্রতি করেন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 দুরূদ নামাজ আমরা পড়ি সেইগুলো বাদ দিয়ে পড়ে কি ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী হে নবী হে তো কি বিদাত বেয়াদবী আল্লাহ পর্যন্ত আল্লাহ নবীর সাথে ইয়া নবী বলেন নাই কখনো আল্লাহ কি বলছেন ইয়া ইয়র রাসুল ইয়া আইয়ুহান নবী এমনকি কোন জায়গায় নাম ধরে বলেন নাই খালি কোরআন এক জায়গায় আছে ইয়া মুহাম্মদ মুহাম্মদ এক জায়গায় আছে লুজিল আলা মোহাম্মদ কি জন্য সেখানে একটা কারণ আছে কোরআন কার উপরে নাজিল সেটা বলার জন্য নুজ্জিলা মুহাম্মদ ওই কিতাবকে অনুসরণ করো যেই কিতাব নাজিল হয়েছে মুহাম্মাদের উপরে এই মোহাম্মদ আছে আরব জয় আছে অমা মুহাম্মাদুল ইল্লা রসুল মোহাম্মদ আল্লাহ রসুল যেখানে বলার প্রয়োজন আছে সেখানে নাম ব্যবহার করেছে তাও সম্মানজনক ভাবে কিন্তু এই যে ডাকা ডাকি ইয়া নবী এরকম আল্লাহ কোথাও বলেন নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসুলু হে রাসুল ইয়া আইয়ুহা আইয়ুহা সব সম্মানজনক আইয়ুহা ইয়া নবী বলেন নাই আবার সাহাবাই কালাম কি বলতেন ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ হে আল্লাহ নবী হে আল্লাহ রসুল এবার সম্মানজনক বা বলতেন আর আমার দেশে সম্মান করে ইয়া নবী এটা বাংলা বলে হে নবী হে রসুল হে মোহাম্মদ আস্তাফরুল্লাহ আল্লাহর নবীকে সম্মানজনক ইয়া রসুল আল্লাহ ইয়া নবী আল্লাহ সেই সব শব্দগুলো বাদ দিয়ে এরা এভাবে করলো তারপরে আরো কি বলে ওয়ালা আলে পরশু দিন নামাজ দিতে পারে নাম থেকে দূর পরে ওয়ালা আলে না মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে মানে কি মানে না আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দেনা মাওলানা ওয়ালা আলে ওয়ালা মানে কি না তার মানে নবীর প্রতি সালাদ কালাম কিন্তু তার আল আহাদের পরে সালাদ করবো না আমি লা মানে না বলেন না আর শুদ্ধ মানে মরু ও আলা আল আলা মানে উপর নবীর উপর এবং নবীর পরিবারের উপরে আমি সালাদ করলাম এটা একটা শুদ্ধ অর্থ সেইটা বাদ দিয়ে পরে কি আলা আলে এইভাবে আল্লাহর নবীকে অপমান করা হচ্ছে এই জন্য আমি বলছি যে আল্লাহর নবীর দুরুদ পড়তে হবে হাদিসে বলা আছে যে ফেকার কিতাবে আছে এটা যে কোন মুসলমান জীবনে একবার কমপক্ষে দুরুৎসই পড়া ফরজ কারণ আল্লাহ নির্দেশ করেছেন ইয়াজ্লাদিন আমানু এরকম ভাবে যদি কোন মসজিষে আল্লাহ নবীর নাম বারবার উচ্চারণ করা হয় তো প্রথমবারে পড়া ওয়াজিব পরবর্তীগুলোতে পড়া মুস্তাহ বা সুন্নাত কাজে আপনার এটা অভ্যাস করে নেবেন দুরুচ্ছে পেজে করে পাবেন ইনশাআল্লাহ আমাদের এই মসজিষে একটা অভ্যাস করেন যখনই আল্লাহ নবীজির নাম চলে আসে হালকা আওয়াজ বলেন সাল্লাহ আলাই সাল্লাম কি বলবেন এটা নবীর শিখানো দুরুদ সাল্লাহ আলাইহি আমরা দুরুদের অভ্যাস করব আল্লাহ আকবার আল্লাহ নবীর মহাব্বত আমাদের অন্তর থাকতে হবে সেই দুরুদ বাদ দিয়ে তার স্থান দখল করেছি বালাগাল উলা বালাগাল উলা কোন দুরুদ শরীফ এটা আল্লাহ নবীর শিখানো দুরুদ এটা হচ্ছে শেখ সাদির একটা কবিতা শেখ সাদি কোন সাহাবি নবী সাহাবি তাবেই তাবে তাবেই এই ধরনের একজন কবি কবিতা লিখেছেন সেইটাকে দুরুৎ শরীফের চেয়েও মর্যাদা বেশি দেওয়া হয়েছে এদেশের বক্তার আওয়াজ করতে অশ্লীল উঠলেই বা শুরু হয় কামালি এরপরে অর্থের মধ্যেও গন্ডগোল আছে বালাগা মানে পৌঁছল উলা মানে উচ্চ মাকামে বে কামালিহি বে মানে দ্বারা কামাল মানে কামাল হি মানে তার অর্থাৎ তিনি সর্বোচ্চ মাকামে উপনীত হয়েছেন সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছেন নিজের যোগ্যতা বলে আল্লাহ বলছেন ফাহাদা আল্লাহ আপনাকে পেয়েছেন পথের দিশাহীন অবস্থায় ফাহাদা আল্লাহ আপনাকে পথের দিশা দিয়েছেন আল্লাহ বলেন আমি হেদায়ত দান করেছি আপনাকে আর এই মিলাদি বল লোপা লাগালো ওলা বেকামালিহি ও সর্বোচ্চ বাকার বলছেন নিজের কামাল নিজের যোগ্যতায় নিজের যোগ্যতা পৌঁছেছেন এইভাবে আমাদের দেখতে হবে আজকে মিলাদ সমাজে ঢুকে গেছে কি জন্য আল্লাহ নবীর মিশন থেকে সরাবার জন্য আল্লাহ নবীর দাঁত ভাঙ্গা ইসলামকে দুনিয়াতে বিলুপ্ত করার জন্য শয়তান কৌশল অবলম্বন করেছে এমনিতে নবীর সুন্না থেকে সরান যাবে না কাজে নবীর মহাব্বতের মাধ্যমে সরাও মিলাদ পড়লে আমেরিকা খুশি হয় মিলাদ পড়লে ব্রিটেন খুশি হয় ইহুদি খুশি হয় খ্রিস্টান করে হিন্দু খুশি হয় বৌদ্ধ খুশি হয় দুনিয়ার সব খুশি হবে কিন্তু আল্লাহর নবীর সেই কালিমা যদি ঘোষণা করায় লাইলাহা হিন্দুবাদ খ্রিস্টানবাদ লাইলাহাত কোনো মতবাদ চলবে না একমাত্র মতবাদ চলবে কোনটা দিন ইসলাম চলবে কুল্লিহি আল্লাহর নবী যে ইসলামের দাওয়াত দিয়েছেন সেই ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ চলতেই পারে না এই জন্য দেখা যায় মিলাদির আবার কয় যে ইসলাম গ্রহণ করা লাগবে না আপনারা মাইজ মাইজবান্ধার বইতে পরিষ্কার লেখা আছে দেওয়ানবাগের বইতে লেখা আছে তার শ্বশুরের বইতে লেখা আছে পরকালে মুক্তির জন্য ইসলাম গ্রহণ করার কোন দরকার নাই ও আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল পরিষ্কার বলেছেন ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এরপরে কোরআন কাছে বলছিল আমার ইয়াবতাগি গায়রাল ইসলামী দিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মতবাদ অন্য কোন তন্ত্র মন্ত্র বিশ্বাস করে মিনহু তাদের কিছুই গ্রহণযোগ্য হবে না তার নামাজ রোজা ইবাদত কিচ্ছু গ্রহণযোগ্য হবে না কোরআন আরকাত বলা হচ্ছে কাফারু আমালুহুম যারা কাফের তাদের ন্যাক আমলগুলো গুলো মরিচিকার মতো বালুর ময়দানে দূরে থেকে পানি দেখা যায় হাত্তা ইদা যখন সেখানে যায় কোনো কিছু সে পায় না ঠিক এরকম অমুসলিম যারা তাদের আমলগুলো এরকম মরিচিকা আল্লাহ বলছেন কোরআন এক স্পষ্ট আয়াত আর এরা বলে পরকালে মুক্তি পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করা দরকার নাই আল্লাহর নবী যে ইসলামকে বিজয়ী করার জন্য দান্দার শহীদ করেছেন যে ইসলামকে সমস্ত দিন মতবাদের উপরে বিজয়ী করার জন্য আল্লাহ তালা নবীকে প্রেরণ করেছেন সেই ইসলামকে বাদ দিয়ে অন্য অন্য ধর্ম মুক্তি পাওয়া যাবে প্রচার করে তারা কি নবীর আশেক না দুশ্মন নবীর আশেক না শয়তান কুনি নামত কুনি নামত ইনাত এইগুলো শয়তানের কাজ করে আর নাম দেয় আল্লাহর অলি আল্লাহর নবী প্রতিষ্ঠিত করার জন্য যে দিনকে বিজয়ী করার জন্য রান্না শহীদ করেছেন আসো বাংলার জমিনে আল্লাহ দিন বিজয়ী করে আল্লাহ কোরআন বিজয়ী করে একটার হুকুমাত কায়েম করি ঠিক আছে আল্লাহ তাহলে আসে কেন হওয়া যাবে আর আল্লাহ নবীর কোরআন দিয়ে দেশ চলবে না আল্লাহ নবীর শূন্য আদালতে থাকবে না আল্লাহ নবীর কোরআন আনিত কোরআন সংসদে থাকবে না বঙ্গভবনে থাকবে না আদালতে থাকবে না ব্যবসা থাকবে না এরপরে আশেকেরা চুল দাবি করা এটাকে আশেকেরা চুল না শয়তানি নবীর সাথে উপহাস করা মজাক করা নবী তোমার আশেক দিন কায়েম করো এটা পারবো না নবী তোমার আশেক আদালতে দিন কায়েম করো কোরআন কায়েম করো এটা পারবো না এটা মজাক করা না এই জন্য আমি বলছি আজকে সুরা ইউসুফের আয়াত ছিল তার ছিল আমার আলোচনা ছিল আল্লাহ রাবুল আলমিন যেখান থেকে বলেছেন এখানে বলা হয়েছে ওয়াকাদালিক নাক্কান্না আরদে আমি ইউসুফকে জমিনের ক্ষমতাসীন বানিয়েছি এরপরে বললেন আল্লাহ তারা বলছেন আল্লাহ আলা আমরিহি আল্লাহ রাব্বুল আলমিন তার যে মিশন আল্লাহর যে পরিকল্পনা সেই পরিকল্পনা আল্লাহ বিজয়ী থাকবেন যদিও বেশিরভাগ লোকেরা তা বুঝে না আজকে আলোচনা ছিল এখান থেকে আল্লাহ মিশরের যে ব্যক্তি ইউসুফ আলাহিসাল্লামকে ক্রয় করেছে সে বলল তার স্ত্রীকে আক্রিমি মাসুয়াহু এই লোকটার এই গোলামটাকে কিনে এনেছি এ কিন্তু সাধারণ গোলাম না আক্রিমি মাসুয়াহু এর অবস্থান তুমি এর থাকার ব্যবস্থা এর চলার ব্যবস্থা সব সম্মানজনক ভাবে করবে আসা ইয়ান পানা হয়তো সে আমাদের উপকারে আসবে আওনাত্তা দাহু আলাদা অথবা তাকে আমরা সন্তান বানিয়ে নিব আল্লাহ তারা বলছেন আমি এভাবে ইউসুফকে জমিনের ক্ষমতায় তাকে অধিষ্ঠিত করেছি এমনি ভাবে আল্লাহ তালা শেষে কি বললেন والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتينا حكما وعلما وكذلك نجزي المحسنين এভাবে যারা দুনিয়াতে সতের উপরে থাকবে হকের উপরে থাকবে সৎ পথে চলবে আল্লাহ তারা বলছেন এই সবকে যেভাবে আমি দুনিয়ার ক্ষমতা দান করেছি আমি যেভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৎভাবে থাকার কারণে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছি ঠিক তেমনি ভাবে যারাই এই পথে চলবে এরকম আমল করবে আমি তাদের সকলকে এই মর্যাদা দান করবো সুবাহ আল্লাহ আল্লাহ সুবাহ তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন